আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে এক যুদ্ধে উপস্থিত ছিলাম তখন তিনি ইসলামের দাবিদার এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন এ ব্যক্তি জাহান্নামী অথচ যখন যুদ্ধ শুরু হলো তখন সে লোকটি ভীষণ যুদ্ধ করল এবং আহত হলো তখন বলা হলো হে আল্লাহ রসুল যে লোকটি সম্পর্কে আপনি বলেছিলেন সেই লোকটি জাহান্নামী আজ সে ভীষণ যুদ্ধ করেছে এবং মারা গেছে নবী সাল্লাহ সাল্লাম বললেন সে জাহান্নামে গেছে রাবি বলেন এ কথার উপর কারো কারো অন্তরে এ বিষয়ে সন্দেহ সৃষ্টির উপক্রম হয় এবং তারা এ সম্পর্কিত কথাবার্তায় রয়েছেন এ সময় খবর এলো যে লোকটি মরে যায়নি এবং মারাত্মকভাবে আহত হয়েছে যখন রাত্রি হলো সে আঘাতের কষ্টে ধৈর্য ধারণ করতে পারল না এবং আত্মহত্যা করল তখন নবী সাল্লাহ সাল্লাম এর নিকট এই সংবাদ পৌঁছানো হলো তিনি বলে উঠলেন আল্লাহ আকবার আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি অবশ্যই আল্লাহ তালার বান্দা এবং তার রসুল অতপর নবী সাল্লাহ আলাইসাল্লাম বিলাল রাজিয়াল্লাহ তাল্লাহ্নকে আদেশ করলেন তখন তিনি লোকদের মধ্যে ঘোষণা দিলেন যে মুসলিম ব্যতীত কেউ বেহেস্তে প্রবেশ করবে না আর আল্লাহ তালা এই দিনকে মন্দ লোকের দ্বারা সাহায্য করেন